এটি হচ্ছে আমার বক্তব্য বিষয় আপনারা জানেন আমরাও ছোট থেকে পড়তে পড়তে এত সময় কাটিয়ে দিলাম এত বয়স কাটিয়ে দিলাম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার কাজটি বা দাওয়াতি কাজটি হচ্ছে অত্যন্তই সম্মানিত কাজ সর্বশ্রেষ্ঠ কাজ আর এই কাজের জন্যই আল্লাহ তালা যুগে যুগে বিভিন্ন দেশে নবী এবং রাসুল প্রেরণ করেছেন আল্লাহ তালা বলেছেন ওলাকাদি বায়াসনাফি কুল্লে উম্মাতিন রসুলা নির্বদুল্লাহ ওয়াজতানিবুত্তাহুত আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার সঠিক পন্থায় এবাদত উপাসনা করবে আর শয়তানের এবাদত বর্জন করবে তোমরা আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য সচেতন থাকবে আর ইবলিশ বা শয়তানের সন্তুষ্টি লাভ করা থেকে বিরত থাকবে ওলাকাদি বাহাসনা ফি কুল্লে উম্মাতিন রাসুলা আর প্রত্যেক জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুদ বর্জন করো আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর এবাদত উপাসনা করা হয় তাকেই তাগুদ বলা হয় কিন্তু যদি কোনো ব্যক্তির এবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে সেই ব্যক্তি নারাজ থাকে সন্তুষ্ট তাতে না থাকে তাহলে তাকে তাগুদ বলা যাবে না যেমন কি ঈসা আলি ইসলামের এবাদত বন্দী করছে কতকগুলি লোক কিন্তু ঈসা আলি ইসলাম তো তাতে সন্তুষ্ট সন্তুষ্ট তাতে রাজি নন ঈসা আলি ইসলাম বলেননি যে তার এবাদত উপাসনা করা হোক ঈসা আলি ইসলামের এবাদতে ঈসা আলি ইসলাম রাজি নন তো যে ব্যক্তি রাজি হবে না সে ব্যক্তি তাগুতের মধ্যে পড়বে না কিন্তু যে ব্যক্তি তার এবাদত বন্দেগিতে বা তাকে সেজদা করাতে রাজি থাকবে সে ব্যক্তি কিসের মধ্যে পড়বে এ তাগুতের মধ্যে পড়ে যাবে যেমন কি ইবলিশ তাগুতের অন্তর্ভুক্ত সম্মানিত শ্রোতা মণ্ডলী সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তালা বলেছেন ওমান আহসান কৌলম মিম্মান ও আমিলা সালিহা ও কালা ইন্নানি মিনাল মুসলিমিন এর ভাবার্থ হচ্ছে এই যে কথা বলার দিক দিয়ে ওই ব্যক্তির চেয়ে আর আর কে উত্তম হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে যে নিশ্চয় আমি ইমানদার মুসলিম ব্যক্তি তাহলে আমি আল্লাহর দিকে আহ্বানও করব আর আমার অন্তরে আমি সঠিক পন্থায় ইমানও স্থাপন করব। আল্লাহর দিকে আহ্বান করার মানে হচ্ছে যে প্রকৃত ইসলামের দিকে যেন আমি মানুষকে আহ্বান করি মানুষ যেন প্রকৃত ইসলামের অনুগামী হতে পারে তথাকথিত ইসলামের যেন অনুগামী না হয় তথাকথিত ইসলাম আর প্রকৃত ইসলামের মধ্যে পার্থক্য আছে তফাত আছে আসমান জমিন তফাত আছে প্রকৃত ইসলাম হচ্ছে ওটাই যেটা আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন যেটা আমরা পাচ্ছি পবিত্র কোরআনে এবং নির্ভরযোগ্য হাদিসে কিন্তু তথাকথিত ইসলাম ওটাকে আমরা বলবো যেটা কোরআন হাদিসে পাচ্ছি না কিন্তু সমাজে পাচ্ছি ইসলামের রং দিয়ে সেই বস্তুগুলিকে প্রচার করা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কোন ব্যক্তিকে সিজদা করার কথা তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার কথা কবর কি সিজদা করা তওয়াফ করা কোনো ব্যক্তিকে আল্লাহ এবং কোন মানুষের মধ্যে মাধ্যম বানিয়ে দেওয়া এগুলো হচ্ছে ইসলাম পরিপন্থী আকিদা ইসলাম পরিপন্থী মতবাদ এগুলো হচ্ছে বর্জনীয় এগুলো প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে রয়েছে এগুলো হচ্ছে তথাকথিত ইসলাম সম্মানিত দর্শক মন্ডলী সম্মানিত শ্রোতা মন্ডলী আমাদের উচিত আমরা যেন প্রকৃত ইসলামের অনুগামী হতে পারি ওই ইসলাম যে ইসলাম মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদেরকে প্রদান করেছেন যে ইসলামের অনুসারী ছিলেন সাহাবাই কিরাম যে ইসলামের অনুসারী ছিলেন তাবে ইন ইসলাম যে ইসলামের অনুসারী ছিলেন সমস্ত ইমামগণ চার ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে ইমাম মালিক রহমতুল্লাহ আলে ইমাম শাফে ই রহমতুল্লাহ আলে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলে এই সমস্ত ইমামগণ ইসলামের সেবা করে গেছেন এই সমস্ত ইমামগণ আসেননি এই জন্য যে ইসলামকে ধ্বংস করে দেওয়া হোক এই সমস্ত ইমামগণ কোনোদিন বলেননি যে হ্যাঁ পবিত্র কোরআন এবং হাদিসকে ছেড়ে অন্য পথে যাও তোমরা কিন্তু আমরা দাবি করি হানাফি আমরা দাবি করি মালিকি আমরা দাবি করি সাফেই আমরা দাবি করি হাম্বালি আর আমরা এই সমস্ত ইমামগণের বিপরীত কাজ করি কোন ইমাম কি বলেছেন যে হ্যাঁ কোনো ব্যক্তিকে সিজদা করা যাবে কোন ইমাম কি বলেছেন মাজার বানাবার জন্য কোন ইমাম কি বলেছেন পীর ধরার জন্য কোন ইমাম কি বলেছেন আল্লাহকে বাদ দিয়ে পীর সাহেবকে সিজদা করার জন্য কোন ইমাম বলেননি তাহলে আমরা ইমামদের দহাই দিয়ে তাদের উপরে জুলুম করে আমরা মাঝাবকে বদনাম কেন করছি সম্মানিত ভাইরা আমার তো আমাদের উচিত আমরা যেন প্রকৃত ইসলামের অনুগামী হতে পারি তাই প্রকৃত ইসলামের দিকেই আমি আপনাদেরকে ডাকছি আর বিশ্ববাসীকেও ডাকছি যে প্রকৃত ইসলাম যদি মানুষের সামনে তুলে ধরা হয় তাহলে তারা সুখময় জীবন লাভ করার একটি সুযোগ পেয়ে যাবে তাই একটি হাদিস আপনাদের সামনে পাঠ করি যে হাদিসটি এবং মুসলিম রহমতুল্লাহ আলাই নিজ সহি গ্রন্থে পেশ করেছেন আনাবি হরে রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من دعا الى هدى كان له من الاجر كان له من الاجر مثل اجور من تبعه لا ينقص ذلك من اجورهم شيئا ومن دعا الى ضلاله কান আলাইহি মিনাল ইসম মিথলু আসামি এই হাদিসটি ইমাম মুসলিম আলাই গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পারেন আপনারা ব্র্যাকেটের মধ্যে দু আর হাইফেনের পর নাম্বার লিখা আছে ষোলো তবে আপনাদের প্রিন্টার যদি আলাদা হয় বা ছাপাখানা আলাদা হয় তাহলে নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারে তবে এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই হাদিসটির ভাবার্থ হচ্ছে যে আবু হরের রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে নিশ্চয় রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি সুখদায়ক সৎপথ ইসলাম ধর্ম কিংবা তার বিধিবিধানের দিকে আহ্বান করবে তার জন্য রয়েছে পুণ্য বা নেকি তার আহ্বানের অনুসরণকারীগণের পুণ্য সমতুল্য কিন্তু তাদের পুণ্যে কোনো প্রকার হ্রাস করা যাবে না বা কোনো প্রকার ঘাটতি বা কমি করা যাবে না আবার যে ব্যক্তি সুখদায়ক সৎপথ ইসলাম ধর্ম কিংবা তার বিধিবিধানের বিপরীত পথের দিকে আহ্বান করবে তার জন্য রয়েছে পাপ তার আহ্বানের তার আহ্বানের অনুসারী অনসরণ কারিগণের পাপ সমতুল্য কিন্তু তাদের পাপে কোনো প্রকার হ্রাস করা যাবে না মুসলিম শরীফের হাদিস নম্বর আপনারা আগেই বলেছি আবার বলছি যে হাদিস নম্বর হচ্ছে দু চুয়াত্তর আর হাইফেনের পর হচ্ছে ষোলো সুতরাং আমরা সজাগ থাকব আমরা যদি মানুষকে বেদাতের দিকে রাখি কুপাতে ডাকি তাহলে আমাদের গুণা হবে আমরা আমাদের পাপ হয়ে যাবে সুতরাং আমরা প্রকৃত ইসলামের দিকে মানুষকে আহ্বান করব এটাই হচ্ছে আপনার আমার আর সমাজের সমস্ত লোকের দায়িত্ব তবে আমরা মানুষকে ডাকবো সম্মানের সহিত কোনো ব্যক্তির সঙ্গে বেয়াদবি করব না কোনো কোনো ব্যক্তিকে আমরা অপমান করব না বরং সম্মানের সহিত তাকে ইসলামের দিকে ডাকার চেষ্টা করব এবং ইসলামের বিধিবিধানের দিকে ডাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি